আবু হুরাইরা আল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন একদা আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মজলিসে জনসম্মুখে কিছু আলোচনা করছিলেন ইতোমধ্যে তার নিকট জনৈক বেদুইন এসে জিজ্ঞাসা করল কিয়ামত কখন সংগঠিত হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার আলোচনায় রত থাকলেন এতে কেউ কেউ বললেন লোকটি যা বলেছে তিনি তা শুনেছেন কিন্তু তার কথা পছন্দ করেননি আর কেউ কেউ বললেন বরং তিনি শুনতেই পাননি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আলোচনার শেষে বললেন কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী লোকটি কোথায় সে বলল এই যে আমি আল্লাহ রসুল তিনি বললেন যখন কোনো অনুপযুক্ত ব্যক্তির উপর কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় তখন তুমি কেয়ামতের অপেক্ষা করবে